ওলামা সহ জনসাধারণের মধ্যে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হাইকোর্টের সেই রায় যথার্থ কি যথার্থ নয় এ ব্যাপারে আলেম ওলামারাও কথা বলছেন অন্যান্যরাও এই ব্যাপারে কথা তুলছেন আমাদের তো সেই ব্যাপারে নীরব থাকার কোন অবকাশ না যেহেতু বিষয়টি একটি শরিয়াত সম্পর্কিত অত শরীয়তের বিষয় কোথাও যদি কেউ উল্টো বলে তাহলে তার প্রতিবাদ করা আমাদের দায়িত্ব আর কেউ যদি শরীয়ত সম্পর্কে কোনো কথা কোরআন এবং সন্ন্যার পক্ষে বলে তাহলে সেই কথাটিকে সমর্থন করাও আমাদের দায়িত্ব এই হিসাবে আজকে যে খুতবা হাইকোর্টের এই রায় প্রসঙ্গেই ইনশা আল্লাহ রহমান حضرت تعالی حضرت رسول কিছুই তোমাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য এর সকলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে সুখ শান্তি কিন্তু মাতা দুনিয়া দুনিয়ায় যত কিছুই সুখ স্বাচ্ছন্দ্যের এবং শান্তির আছে তার মধ্যে সতী সাধ্বী নারী সৎ চরিত্রা নারীর চেয়ে আর সুখ স্বাচ্ছন্দ্যের কিছু নেই নারী সে যদি সৎ এবং চরিত্রগতি হয় তাহলে তার কাছে যে সুখ যে শান্তি সেটা পৃথিবীর কোন শান্তির সঙ্গে তুলনা হয় না তুলনাহীন এই হাদিসটি মুসলিম শরীফের মেসকাতে চতুর্থ নম্বর খণ্ড হাদিস নম্বর দুই হাজার দুইশো আটান্ন মাদ্রাসার পাঠ্য হজরতে আব্দুল্লাহ বলেন যে রসুল সাল্লাহ একদিন যুবকদেরকে ডেকে বললেন হে যুবকেরা তোমাদের মধ্যে যাদের বিবাহ করার মতো সামর্থ্য আছে আর্থিক সম্পর্ক সঙ্গতি আছে অবশ্যই তোমাদেরকে বিবাহ করতে হবে এই হাদিসটি মেস্কার চতুর্থ নম্বর খণ্ড দুই হাজার দুইশো পঞ্চান্ন নম্বর হাজি عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم اذا خطب اليكم من ترضون دينا وخلقه فزوجوه الا تفعلوا تكن فتنه في الارض وفساد عريض রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মুরব্বীদেরকে ডেকে বললেন সরল কোন যুবক যদি তোমাদের কাছে কোন বিবাহের প্রস্তাব পাঠায় সেই যুবকের যদি চরিত্র তোমাদের পছন্দ হয় আর তার দিন দাড়ি যদি তোমাদের পছন্দ হয় তাহলে এই বিয়ে তোমরা মত দিও এই বিয়ে তোমরা করাবে যদি এভাবে তোমরা বিবাহ করাও তাহলে সমাজে শান্তি এবং শৃঙ্খলা ফিরে আসবে আর যদি তোমরা এভাবে বিবাহ দেখে মেয়েদের এবং ছেলেদের ছেলেদেরকে বিরত রাখো তখন ফেতনাতুন ফিল্লাহ তাহলে তোমাদের দেশে এক ফেতনা এবং অশান্তির সৃষ্টি হবে ও ফসাদ নারী এবং তোমার দেশে এমন বিপর্যয়ের সৃষ্টি হবে যে বিপর্যয় রোধ করার কোন ক্ষমতা তোমাদের থাকবে না যেমন যুবকদেরকে যুবতীদেরকে বিয়ে করার কথা বললেন যেমন করে আল্লাহ রসুল যারা গাছিয়েন তাদেরকে বিবাহ দেওয়ার জন্য উদ্বুদ্ধ করলেন এই হাদিসটি মেসকাত শরীফের চতুর্থ নম্বর খণ্ড দুই হাজার দুইশো পঁয়ষট্টি এরপরে আরেকটি হাদিস عن ابن عمر ان النبي صلى الله عليه وسلم قال ابغض الحلال الى الله الطلاق বিবাহে উদ্বুদ্ধ করেছেন কোরআন মজিদের মধ্যে আল্লাহ রব্দুল আলমিন লোকমানের সাথ করে আয়াতিহি আল্লাহ রব্বুল আলমিনের একটি নিদর্শন ইলাইহা তোমাদের এই চরম অশান্তি এই একমাত্র শান্তি তুমি পেতে পারো তোমরা তোমাদের মহিলাদের কাছে বিতাপ কোনো ইলাই রহমা এই মহিলাদের মধ্যে যে প্রেম এবং ভালোবাসা আছে পৃথিবীর কোন জিনিস পৃথিবীর আর কেউ তোমাকে সেটা দিতে পারবে না অতএব যে পুরুষ তোমার কর্মময় জীবনে তুমি যদি দুঃখ পাও বেদনা পাও তাহলে এই মহিলাদের কাছে যাবে উপরের হাদিস এটাই ছিল আগের হাদিস দুনিয়া সব কিছুই তুমি শান্তির জন্য কুড়াতে পারো সব কিছুই শান্তির জন্য তুমি সংগ্রহ করতে পারো কিন্তু জেনে নাও তোমার এই সংগ্রহের মধ্যে যদি কোন সতী নারী না থাকে তোমার নিকটে যদি কোন সতী সাধ্যী নারী না থাকে তাহলে তোমার এই দুনিয়া তোমার জন্য জাহান্নাম হবে আর সেই রকমের কোন মহিলা যদি থাকে তাহলে দুনিয়ার অন্য সবকিছুই তোমার কাছে সুখের বলে পরিণত হবে কিন্তু এই স্ত্রী এটাও অনেক সময় সংসারে জ্বালা এবং যাতনার কারণ হতে পারে মানুষের জীবনের জন্য মূল্যবান এই দেহের একটি অঙ্গ মানুষের হাত মানুষের পা কিন্তু যদি এই হাতে এবং পায়ে গ্যাঞ্জিন শুরু হয়ে যায় পচন শুরু হয় তাহলে মানুষ সেটায় ডাক্তারের কাছে গিয়ে কিন্তু এই হাত পাটাও কেটে ফেলে দেয় এই রকমের বিপদ কারণ আসুক কিন্তু দাঁতের যন্ত্রণা অনেকেই আমরা বুঝি এবং ভোগ করি এই যন্ত্রণা যখন তীব্র থেকে তীব্রতর হয় আর দাঁতটি উপড়ে ফেলে না দিলে এই যন্ত্রণার হাত থেকে আর বাঁচবার কোন উপায় না থাকে তখন কিন্তু এই প্রিয় ডাককেও আমরা ডাক্তারের কাছে সুপোর্ট করে সেটা ফেলে দিয়ে তারপরে নিশ্চিন্ত হই শান্তি পাই চোখ মানুষের একটি অঙ্গ যদি এই অঙ্গের ভিতরে কোনো অসুবিধার সৃষ্টি হয় ডাক্তারকে দিয়ে পয়সা দিয়ে কিন্তু এই চোখ উপড়ে ফেলা হয় ঠিক তেমনি করে শান্তির জন্য পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন তৈরি করেছেন এই নারীকে এই মেয়েদেরকে এরাও কিন্তু অনেক সময় যন্ত্রণার কারণ হতে পারে আবু দাউদ কিতাব তালাক বাবু কারাজিয়াতে তালাক আবু দাউদের মধ্যে হাদিফ রয়েছে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন শোনো দুনিয়ায় যত জিনিস হালাল আছে এর মধ্যে সবচেয়ে ঘৃণিত হালাল হচ্ছে এই তালাক দেয়া হালাল আছে কিন্তু এটা ঘৃণিত হালাল এই ঘৃণিত হালালের মধ্যে হচ্ছে তালাক যদি দেখা যায় শান্তির পরিবর্তে অশান্তি তখন স্ত্রীকে তালাক দিতে হয় এই হাদিসটি মিস্টার শরীর চতুর্থ নম্বর খণ্ড چار ان پچاس اور مول آبود ترجمہ اسلامی فاؤنڈیشن تیار نمبر خنڈ تستا نمبر چلیس نمبر دو ہزار ایک چوہتر ایک پچہتر آدر حضرت مور علیہ کی استری ইহার আন্দোনা নু আলি ইসলাম তাকে তালাক দেন তাহলে তালাকটা কখন দেওয়া যেতে পারে বিষয়টা এই নবীদের আদর্শ দিয়ে বুঝলে আমরা বুঝতে পারি যে আল্লাহ নবী তিনি মানুষকে দাওয়াত দিয়ে দেন মানুষ তার দাওয়াতে মুসলমান হয় আর নিজের ঘরের স্ত্রী মুসলমান হচ্ছে এর চেয়ে বড় যন্ত্রণা কি থাকতে পারে একটা নবীর জন্য নবী ইচ্ছা করলে এই স্ত্রীকে তালাক দিতে পারতেন কিন্তু তালাক দেন নাই সবাই হজরত নূর আলিসামের নৌকায় উঠে গেল এই স্ত্রী এতই অবদ্ধ সে কিন্তু এই নৌকায়ও উঠল না বলে তুমি তোমার যাওয়া যাও জবাব ওই উঁচু পাহাড় আছে ওখানে গিয়ে আমি ধরবো ও পর্যন্ত তার পানি পৌঁছাবে না তবুও এই যাবার সময় হজরত নুয়াল ইসলাম স্ত্রীকে তালাক দেন নাই হজরত লুত আলাই সালামের স্ত্রী সেও ইমান আনল না বরং নবুয়তের শুধু গুরুত্বকারণ নয় এই রসুলের হজরত লুত আলী সালামের সত্যদেরকে তার স্বামী নবী সংবাদ সরবরাহ করত এখন তিনি কোথায় আছেন তখন তিনি কোথায় যাবেন ইত্যাদি সংবাদ সরবরাহ করত যাতে করে কাফেররা লুত আলী ইসলামকে কষ্ট দিতে পারে তবুও কিন্তু হজরতে লুত আলী ইসলাতাম এই স্ত্রীকে তালাক দেন নাই তাহলে বোঝা যায় স্ত্রীকে তালাক দেওয়া যদি এত সোজাই হতো তবে এই নবীরে কেন তালাক দেন এজন্যই আল্লাহ রসুল ইসলাম করেছেন যে হালাল বটে কিন্তু এটা হচ্ছে সবচেয়ে ঘৃণিত হালাল আমি অনেক সময় দৃষ্টান্ত দিই মনে করুন আপনি বাজার করে আসছেন আপনার ব্যাগের মধ্যে গোট রয়েছে হঠাৎ করে আপনি আঠার খেলেন আর দুটুকুলো গোট ড্রেনের ভিতরে পড়ল এখন ড্রেনের ভিতর থেকে ওই গোট দুই টুকরা বের করে ভালো করে ধুয়ে খাওয়া কি হারাম নাকি খাওয়া হারাম ভালো করে ধোবে এরপরে তো খাওয়া যায় হালাল কিন্তু আপনার বিবেক এবং আপনার ইচ্ছা আপনার রুচিতে কোনোদিন হবে না যে জেলের ওই গোট ধুয়ে আপনি আবার খান তাহলে হালাল ছিল কিন্তু আপনার রুচিতে বাদ দিন ঠিক সেভাবেই আল্লাহ রসুল বুঝতে চেয়েছেন যে এই তালাকটা হলো হালাল বটে তো অত্যন্ত ঘৃণিত হালাল এটা খুব ভালো হালাল এটাও আমাদের করতে হবে কিন্তু মানুষ দুর্বল হইয়া আল্লাহ যা জানেন তা তো আমরা জানি না এই ঘৃণিত হালাল এটা অনেকে দিয়ে বসে এরপরে যখন স্বামী আর স্ত্রীর উভয়ের বুদ্ধি আবার কাছে আসে বিবেক যখন আবার আসে তখন কিন্তু উভয় মিলিত হতে চায় যে না আমরা যা করেছি ওটা রাখতে চাই না আমরা আবার স্বামী স্ত্রী হিসেবে মিলে যেতে চাই তখনই কিন্তু সমাজের লোকেরা বাদ সার দেয় যেহেতু এ সমাজে আল্লাহ দিন হাদিস প্রতিষ্ঠিত না থাকার জন্যই এই বিষয়টা এই গোলমালটা বাড়ে আমাদের সমাজে আছে যাই বাংলাদেশে দেখি সবাই দেখে একবার যদি কেউ তিন তালাক দিয়ে দেয় তাহলে ওই স্ত্রীকে সে যদি আবার নিতে চায় তাহলে আমাদের হুজুররা ফতোয়া দেন এর হিলা করতে হবে এর হিলা করাতে হবে হিলা কি বলছি কিন্তু সর্বপ্রথম আল্লাহ রব্দুল আয়ালমিন কি এই তিন তালাক দেওয়ার কোন অধিকার মুসলমানদেরকে দিয়েছেন দেননি এই তিন তালাক দেওয়ার জন্যই কিন্তু গোলমালটা বাঁধে আল্লাহ রব্দুল আয়ালমিন এই গোলমাল নিরসন করার জন্য সর্বপ্রথমে তুমি কি মুসলমান যদি মুসলমান হও তাহলে তারা মাত্র দুটো দিতে পারে দুটো তারা এই দুটো তারা কিভাবে দেবে এই দুটো তালাক দেওয়ার পদ্ধতি কি কোরআন মজিদে আল্লাহ রব্বুল আলমী সাফ করে সাফ করেছেন শোনো স্বামী স্ত্রীর ভিতরে যদি কোনো গোলযোগ দেখা দেয় তাহলে স্বামী তুমি স্ত্রীকে বুঝাবার চেষ্টা করো অথবা স্ত্রী তুমি তোমার স্বামীকে বুঝাবার চেষ্টা করো যদি স্বামীর তা অপরাধ হয় অপরাধ স্বামীর স্ত্রীর নয় তো তুমি তোমার সাধ্য মতো চেষ্টা করো ব্যর্থ তুমি হতে পারো তখন স্ত্রী তুমি তোমার আত্মীয় স্বজনকে জানাও যে আমার স্বামীর ভিতরে এই দুর্বলতা এই দোষ ত্রুটি অতএব তোমরা সংশোধন করো আল্লাহ তালা কোরআন মসজিদের মধ্যে এই পরামর্শ দেন স্বামীর স্ত্রীর আত্মীয়রা স্বামীর আত্মীয়দেরকে বলবার আগে ওই স্বামীকে সাবধান করবে বাবা তোমার ভিতরে এই সকল ত্রুটি দেখা যাচ্ছে যার কারণে তোমার স্ত্রীর অসুবিধা হচ্ছে যদি সে সংশোধন না হয় তাহলে এই স্ত্রীর পক্ষের মুরব্বীরা স্বামীর পক্ষের মুরব্বীদের কাছে নালিশ করবে এই দুই পক্ষ একসঙ্গে বসে স্বামী স্ত্রীর এই বিবাদকে মীমাংসা করবে যদি এত মীমাংসা না হয় এটাও যদি স্বামী স্ত্রী কেউ পথে না আসে সুন্দর সুখী জীবনে ফিরে না আসে তখন স্ত্রীর যদি দোষ হয় তবে স্বামী কাউকে কিছু না বলে একমাত্র ঘরের ভিতরে কেউ টের পাবে না আলাদা আলাদা বিছনা করবে আলাদা আলাদা থাকবে হয়তো এখানে স্ত্রী স্বামীর কাছে যেতে পারে ঠিক স্ত্রীও যে তুমি যখন আমার কথাই শুনবে না আমার ভালো কথাটা তুমি মানবে না যে তুমি তোমার থাকো আমি আমার থাকি এরপর স্বামী তার কাছে যেতে পারে পরস্পরে সমঝোতা হয়ে যেতে পারে এরকমের ব্যবস্থার পরেও যদি দেখা যায় যে স্বামীও ঠিক হচ্ছে না স্ত্রীও ঠিক হচ্ছে না এরকমের হয় তাহলে বিচ্ছেদের ব্যবস্থা দুজনার জন্য দুরকম রয়েছে স্বামী তালাক দিতে পারে সে তালাক তখন আর অপ্রকাশ্য থাকবে না পূর্ব পর সম্বন্ধ আছে আল্লাহ রসুল হঠাৎ করে কোন স্ত্রীকে তালাক দেওয়ার কোন অধিকার কোন মুসলমানকে দেন হঠাৎ তালাক হতে পারে না তালাক একটি পরিকল্পিত বিষয় অপরিকল্পিত বিষয় তালাক কোনো যায় না তাহলে বুঝতে পারছেন প্রথম স্বামী হোক স্ত্রী হোক তাদের মুরব্বীদের মধ্যে কিন্তু কথাবার্তা চলছে যে এদের ভিতরে মিল মহব্বত নাই এই মিল মহব্বতের শেষ আমি যদি তালাক দিতে চাই তাহলে দস্তুর মতো সে রাগ করবে যে আমি আমার স্ত্রীকে রাখতে পারছি না কম পক্ষে দুইজন সাক্ষী তালাশ করতে হবে সাক্ষীর মানেই তো মানুষকে জানা যান সাক্ষী রাখতে হবে ভাই আমি আমার স্ত্রীকে আর রাখতে পারছে না আমাকে তালাক দিতে হবে আপনারা সাক্ষী থাকবেন আমি যখন ডাকি তখন আপনারা আসবেন আকস্মিক তালাক এটা তালাক না এরপরে তারা বুঝাবে যে তালাক তুমি দিও না কিন্তু শেষ পর্যন্ত যদি এমনটি হয় যে তালাক না দিয়ে তার কোনো উপায় নাই তখন এক মাসে পবিত্র অবস্থায় দুইজন সাক্ষীর সামনে কমপক্ষে আরো অনেক লোক দিতে পারে এক তালাক এক বাড়ি দিতে পারে যারা জানাজানি হয়ে গেল দোষ যদি স্ত্রীর হয় সে সংশোধন হবে এই তালাক সে যে দিল এই তালাক এই মহিলার পছন্দ হয়েছে কি হয় নাই তালাকের বিষয়টি এত সোজা নয় স্ত্রী যদি মনে করে তার তালাকের ক্ষমতা আছে কিন্তু এই তালাক যে অবৈধ আল্লাহ তারা সাত করেন অমক তালাক তুম বহুত মহু ইরাল্লাহ এই স্ত্রী যদি মনে করে আমাকে তালাক দেওয়া বৈধ হয় নাই তবে আদালতে এই স্বামী বুঝতে নালিশ দায়ক করবে সুরায় নেশা এই উনষাট নম্বর আয়াত আল্লাহ তালে সাত করেন তোমাদের মাঝে যদি কোন বিরোধ সৃষ্টি হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে যাও তার মানে আদালতের কাছে যাও এই স্ত্রী আদালতে কেস দায়ের করতে পারে যে মাননীয় আদালত আমার স্বামী আমাকে যে কারণে তালাক দিতে চাচ্ছে এই কারণে কোন মহিলার তালাক হতে পারে না হতে পারে কি পারে না আমি বিচার চাই আদালত সেখানে যাওয়ার অধিকার এই মহিলার আছে কিন্তু মহিলা যদি আদালতে না যায় তাহলে বোঝা গেল যে তালাকে মহিলাও রাজি আছে বিষয়টি সূক্ষ্মভাবে বুঝতে হবে তার কারণ তার নালিশের অধিকার ছিল সে নালিশ নালিশের অধিকার প্রয়োগ না করলে বোঝা যাবে কি কেন এক তালের যেটা দিয়েছে এটা যখন আদালতে যায় নাই তবে এ দেশে রাজি আছে এক মাস থাকবে ওলা তুখরিজুহুন্না মিন না তারা তোমার অধিকার আছে তুমি দিয়েছ কিন্তু এই স্ত্রীকে এই ঘর থেকে বের করতে পারো না যে ঘরে তুমি স্ত্রী হিসেবে তাকে তুলেছিলে আর তুমিও এই স্ত্রীকে ছেড়ে যেতে পারো বলা তুখরিজু হুন্না মিন না এই ঘর থেকে যে ঘরে এনেছিলে তাকে বউ করে এই ঘর থেকে তাকে দাঁড়াতে পারবে না বিষয়টি আল্লাহ তালা ঠিক কিভাবে চান যে তালাক যে চান না সেটাই হচ্ছে প্রমাণ এই ঘর থাকছে রান্না বান্না করছে ছেলেদেরকে খাওয়াচ্ছে ভাই বোনদেরকে খাওয়াচ্ছে স্বামীকে খাওয়াচ্ছে বলেন তালাক থাকবে কতক্ষণ আল্লাহ তালা বলছে যে এই তালাক দিয়েছে তাতে কিচ্ছু যায় আসে না তুমি তোমার স্ত্রীর সঙ্গে কথা বলতে পারো তোমার স্ত্রীর কাছে তুমি ক্ষমা চাইতে পারো স্ত্রী তোমার স্বামী তালাক দিয়েছি তুমি তাকে দিয়ে রাজি করতে পারো যদি উভয় উভয় কথা বলো হাসি মুখে যদি পর পর মিলে যাও ওই তালাক তালাক নয় ওটা ও তালাক তালাক বলে গণ্য হবে না আল্লাহ তালার ব্যবস্থাপনা কত সুন্দর এর পরও যদি দুজনা রাগ মেটে না খায় কথা বলে না কাপড় কেটে যায় কিন্তু কথা বলে না ছেলেদের সব কিছু করে উনি একদিকে রেনার মুখ রাখে ওই যদি এমন বসে আল্লাহ তালা বলেন কোন এক মাস পরে আর একবার তালাক দিতে পারে এরপরও এই স্ত্রীর অধিকার আছে আদালতে গিয়ে তালাক তালাকের এই বৈধতা চ্যালেঞ্জ করে যদি দেখা যায় সে যায় না নালিশ করে না এই তালাকের মধ্যে তাহলে বোঝা যাবে যে তালাকে তার মত একেবারে নাই তা না তালাক তার মত আছে না হলে তো নালিশ করতে আল্লাহ তারা বলেন এই তালাক এইভাবে দুইবার দেওয়ার পর কোন মুসলমান তৃতীয়বারে তালাক দিতে পারে না একসঙ্গে তিন তালাক দেয় এটা ইসলামের কোথাও নেই আর এই তালাকটা দিয়েই কিন্তু গোলমাল সৃষ্টি করে তা আল্লাহ যেখানে তালাক দুটো দিতে বলেছেন এর ফায়দাটা কি তালাক হয়ে গেল যে যেতে পারলি বাসি যাক যে কয়দিন থাকার থাকি দ্বিতীয় মাস সেখানে কাটাবে এরপরে আল্লাহ তারা স্বামীকে বলছেন না তিনটি মাস অতিবাহিত হল এখনো তোমার বুদ্ধি হলো না তালাক তো তুমি দিয়েছ মেয়ে মানুষটা তো তালাক দেয় না স্বামী শিখো হুন্না বিমারুফ স্ত্রীকে রেখে দেয় কোন আপত্তি নেই আমার আল্লাহ বল কোন আপত্তি নেই রেখে দাও তোমাদের ওই তালাক তালাকি না দাও তোমরা আবার সুখের জীবন করতে শুরু করো আমাকে আমার এই কথাটি তোমাদের যদি পছন্দ না হয় তালাকের ক্ষমতা দিয়েছি তাহলে সংসিকু হন্নবী মারু অবসর হন্নবী মারু অবসর নবী মারু রাখবে না দুইজনের কারো রাগ পড়ে নাই তাহলে ঠিক আছে ওর দেনা পাওনা দিয়ে ওকে বিদায় করে নাও খবরদার খবরদার স্ত্রী যা নিতে চায় তার থেকে একটা জিনিসও তুমি রাখতে পারবে না তার কারণ স্ত্রী হিসাবে তুমি এর আগে তাকে দিয়েছ অতএব ওই সকল জিনিসের মালিক সে যা নিতে চায় দিতে হবে চলে গেল রাত বাড়ি যেয়ে পড়েছে তিন মাস পর আল্লাহ তারা বলছেন এই তিন মাস হয়ে গেছে এখন তুমি স্ত্রী তুমি যাকে খুশি বিয়ে করতে পারো এখন আর কোন বাধ্যবাধকতা নাই আমার কথা যখন শুনলেন আমি বলেছিলাম আমি হুন না ওকে রেখে দাও কিন্তু দিও না আমার সাথে কোনো আপত্তি নাই আমার কথাটা যখন শুনলেন ঠিক আছে আল্লাহ কত সহনশীল فإذا بلغن أجلهن فلا تعزلوهن أن ينكحن আল্লাহ বলেন এই মেয়েটা তারও তো আত্মীয় স্বজন আছে বলে আল্লাহ বললেন রেখে দিতে রাখলো না পাঠাই দিচ্ছে বাপের বাড়ি বা ভাইয়ের বাড়ি আসছে কিন্তু তাদেরও তো কিছু রাগদোষা থাকতে পারে এই রকমের একজন মহিলা আল্লাহ রসুলের সময় তালাক পান এরপরে তিন মাস তার ওই বাড়িতে থাকে এরপরে বাড়িতে অর্থাৎ ভাইয়ের বাড়িতে চলে আসে এখন ওই লোকটা বাড়ির চতুর্পাশ দিয়ে ঘোরে তাহলে যা হওয়ার তো হয়ে গেছে এখন যদিও যেতে চায় আমি নিতে রাজি আছি মানে ওই তিন মাসে পার হয়ে গেছে আল্লাহকে সুযোগটা দিয়েছিলেন মারু এটাও পার হয়ে গেছে তাতেও কিন্তু আল্লাহর আপত্তি নাই ভাইরা বলে যে না ওর সাথে যেতে পারবি না আল্লাহ তালা আয়াত নাজিল করলেন সৈজা না অজালা আজালাহুন না ওই তিন মাস চলে গেছে তাতে কি যা ওই মেয়েটি যদি তার পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে চায় তাহলে এই গার্জিয়ানরা তোমরা বাধা দিও না তার কারণ এখনো আমি ওদের মিলনের আশা ছেড়ে দেই নাই আর নুনকে হ্যাঁ না ওরা যদি যেতে চায় যেতে দাও সুরায় বাকারা দুশো একত্রিশ নম্বর আয় দুশো বত্রিশ নম্বর আয় দিয়ে পড়ুন সুরায় বাকারা দুশো এই সব কথাগুলো সুরায় বাকারা দুইশো একসঙ্গে নোট করুন সুরায় বাকারা দুইশো উনত্রিশ দুইশো ত্রিশ দুইশো একত্রিশ দুইশো বত্রিশ ওদের নিন্দে দাও তাহলে আল্লাহ তালা এই তালাককে জাহেজ করেছেন তার কত ঘটনার পর কত ইচ্ছার পর আল্লাহ তালা বলছেন রসুলের মাধ্যমে অবকদুল হালাল ইদাল্লাহ তালা সবচেয়ে ঘৃণিত হালাল হচ্ছে তারা বিয়ে করল না এখনো কিন্তু সময় আছে এক বছর পর দু বছর পর ছেলেরা যখন ধীরে ধীরে বড় হচ্ছে মেয়েরা যখন বড় হচ্ছে আর নিজে যখন ছেলে মেয়ে নাই হোক নিজে যখন বুঝছি কি জানি আবার কোথায় কি উঠছে তো যন্ত্রণা বেশি তো হতে পারে অন্যদিকে পুরুষটা হয়তো বুঝছে সামান্য কারণেই হোক আর বিরাট কারণেই হোক তালাকটি দিয়ে দিয়েছি কিন্তু খবরদার খবরদার তালাক কিন্তু আর একটা দেওয়া যাবে তালাক কয়টা দুটো এই দুইটার পরে যতদিন যাক যেতে পারে আবার ফিরে যেতে পারবে কোন হিলার দরকার নাই কেবলমাত্র পরস্পর আবার বিবাহ করবে তাতেই তোমরা যেতে পারবে তিনি বিধান আমাদের কাছে দিয়ে গেছেন আল্লাহর অভিপ্রায়ের যে ব্যাখ্যা আল্লাহ রসুল দিয়েছেন এতে এই হিলার দরকারও হয় না আর ফটোয়ারও দরকার হয় না হাইকোর্টের কোনদিন রায়েরও প্রয়োজন হতো না আল্লাহ রসুল এই সাত করেন আনা হয় সেটা কালেন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا طلاق ولا عتاق في غلاق শোনো তারা কিভাবে দিতে হবে আল্লাহর বিধান আমি শোনালাম এটা তো তাড়াতাড়ি দেওয়া যায় না এখন কোন পাগল যদি একসঙ্গে রাগ করে তিন তালাক দিয়েই বসে আল্লাহ তালাক চান না তালাক কিন্তু কোন লোক যদি রাগ করে এই রকমের তালাক দিয়ে বসলো হজরত আয়েশা বলেন যে আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি রাগ করে তালাক দেবে তার তালাক তালাকি নয় তাহলে আকস্মিক ভাবে যদি কেউ তালাক দেয় আল্লাহ রসুল বললেন সেটা তালাক নয় এটা আবু দাউ তৃতীয় খন্ড পৃষ্ঠ নম্বর দুইশো আটচল্লিশ হাদিস নম্বর দুই হাজার একশো একানব্বই অতএব কেউ যদি ইসলামের বিধানকে লঙ্ঘন করে আকস্মিকভাবে তালাক দেয় সেই তালাক আল্লাহ রসুলের কাছে তালাক নয় এখানেই আল্লাহ রসুলের সঙ্গে আমাদের সমাজের হুজুরদের দ্বন্দ্ব শুরু তারা বলেন একসঙ্গে যদি কেউ তিন তালাক দেয় তাহলে এটা অত্যন্ত গোনার কাজ কিন্তু দিলে হয়ে যাবে আমি এক জায়গায় বাহাসিক ইসলাম এই নব ভাইসের অঞ্চলে তা হুজুর বললেন যে তিন তালাক দেওয়া হারাম হারাম হারাম কিন্তু যদি দেয় তাহলে হয়ে যাবে আমি বললাম হুজুর রমজানের দিনে দুপুরের বেলায় খাওয়া হারাম হারাম হারাম ঠিক আছে বলে হ্যাঁ বলে রমজানের দিনে দুপুরের বেলায় কেউ যদি খেয়ে ফেলে তাহলে রোজা হয়ে যাবে রোজা হয়ে যাবে রোজা হয়ে যাবে বলে না তো তা হবে না আমি বললাম হুজুর এটা বাদ দিলাম কেউ যদি বিনা উজুতে নামাজ পড়ে ফেলে তাহলে এই বিনা উজুতে নামাজ পড়া হারাম হারাম হারাম ঠিক আছে তো বলে হ্যাঁ বিনা উজুতে নামাজটা কেউ যদি পড়েই ফেলে তাহলে নামাজ হয়ে যাবে নামাজ হয়ে যাবে নামাজ হয়ে যাবে না তা হবে না হারামে যদি নামাজ না হয় নামাজ বিনা উজুতে পড়া হারাম তাতে যদি নামাজ না হয় তাহলে হারাম তালাক দিলে তালাক হবে কেন কোন মদ্য বন্ধু কিছু আছে কিনা বলে বাহার আজকে আমরা রাত অনেক রাত হয়ে গেছে এই নবাইদের বাড়ির পাশ হল না আমরা স্পষ্ট করে সিদ্ধান্ত দিলাম আরাম কোনদিন কোন সিদ্ধান্ত আল্লাহ রব্বুল আলমিন কোন সিদ্ধান্ত হারাম দেন না এবং চলে তো আমাদের কথা এই হাদিস যে রাগ করে যদি কেউ তালাক দেয় আকস্মিক ভাবে সে তালাক তালাক না অর্থাৎ হিলার তো দরকারই নাই عن ابن عباس قال طلقت يازيد قال النبي صلى الله عليه وسلم لعبد يازيد راجع امرأتك আব্দ ইয়াজিদ নাম করে এক ব্যক্তি সে ব্যক্তি তালাক দিল তার স্ত্রীকে আল্লাহ রসুল বললেন যে তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নাও فقال إني طلقتها ثلاثة يا رسول الله আল্লাহ রসুল আমি তো আমার ওই স্ত্রীকে তিন তালাক দিয়েছি একসাথে আলিম তো তুমি যে এই কুকারটা করেছে এটা আমি আগের থেকেই জেনেছি তুমি এই তিন তালাক তাকে দিয়েছো এটা আমি আগেই জেনেছি রাজা আমি বলছি তাকে নিয়ে যা আল্লাহ রসুলের নির্দেশ মতো তিন তালাক দেওয়ার পর একসঙ্গে এই তিন তালাক দেওয়ার পরও এই স্ত্রীকে আল্লাহ আব্বুল আলমিনী নির্দেশে আল্লাহ রসুল তার স্বামীর কাছে ফিরিয়ে দিলেন এখানে বললেন না আল্লাহ নবী যে শোনো নিতে পারবে বলে তবে আল্লাহ নবী তবে তাকে একটু হিলেখা করাই তারপরে নেবে রাজ্যে দেখা নিয়ে যাও এখানে কোনো শিলার কথা নাই শিলার কোনো শর্ত নাই কিন্তু হুজুররা বলেন যে না এটি হিলে করার পরে নিতে পারবে এই হাদিসটি আবু দাউদ তৃতীয় নম্বর খণ্ড পৃষ্ঠ নম্বর দুইশত তেপ্পন্ন ভুল বলছি আমি তৃতীয় খণ্ড আবু দাউদ পৃষ্ঠ নম্বর দুই হাজার দুইশত উনপঞ্চাশ দুইশত উনপঞ্চাশ হাদিস নম্বর দুই হাজার একশো তিরানব্বই عن عبد الله بن علي بن يزيد بن ركانة عن أبيه عن جدي إن ركانة طلق امرأته فردها إليه النبي صلى الله عليه وسلم افا لأنهم ولد الرجل وآله عالم به إن ركانة إنما طلق امرأته البتة فجعل النبي صلى الله عليه وسلم واحدة حضرت ابن عباس قلت عبد يازيد যেমন তালাক দিয়েছে অর্থাৎ বাপ বেটা বাপের এক ঘটনা আবার বেটার আর এক ঘটনা এই রোকানা নাম করে এক লোক আজিয়াজিদের ছেলে সেও এক তার স্ত্রীকে একসঙ্গে তিন তালাক দিল আল্লাহ রসুল মোহাম্মদুর রসুল্লাহ এই ছেলের তিন তালাককেও এক তালাক গণ্য করে তার স্ত্রী তাকে ফিরিয়ে দেন আবু দাউ তৃতীয় নম্বর খণ্ড পৃষ্ঠ নম্বর দুইশত পঞ্চাশ হাদিস নম্বর দুইশত দুই হাজার দুইশত তিরানব্বই পৃষ্ঠ নম্বর দুইশত সাতান্ন হাদিস নম্বর দুই হাজার দুইশো পাঁচ عن ابن عمر قال طلق ابن عمر امرأته وهي حائض فذكر عمر للنبي صلى الله عليه وسلم فقال مره فليراجعها قال قلت تغتسل قال ابن عمر حسبت علي بتصديقة حضرت ابن عمر رضي الله تعالى عنه তার স্ত্রীকে তালাক দিলেন হজরতে উমর রবি আল্লাহ আনু রসুল সাল্লাহ আলী ওসাল্লামের কাছে নালিশ করলেন আমি ভূমিকায় বলেছি ছেলে হোক আর জামাই হোক কেউ যদি তালাক দেয় তাহলে এই তালাক দেওয়ার সঙ্গে সঙ্গে যদি তালাকটা বৈধ মনে হয় আপনার কাছে নীরব থাকতে পারেন গার্জিয়ানরা কিন্তু তালাক যদি বৈধ না হয় তালাকের বুঝতে কোর্টে যাওয়াটা আল্লাহ নবী শিক্ষা দিয়েছে হজরতে অমর তার ছেলে যখন এমনি অমর তালাক দিলেন আল্লাহ রসুলের কাছে তিনি গিয়ে নালিশ করলেন তার ছেলের বুদ্ধে আল্লাহ নবী আমার ছেলে তালাক দিয়েছে আল্লাহ রসুল তাকে বললেন যে এই স্ত্রী তোমাকে ফিরিয়ে নিতে হবে তিনি তালাক দিয়েছিলেন স্টেশন অবস্থা ঋতুগতি অবস্থা আল্লাহ রসুল বললেন তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নাও হজরতে অমর রবি আল্লাহ তালানকে তার ছাত্র জিজ্ঞাসা করলেন হুজুর আপনার এই দেওয়া তালাক কয় তালাক পেয়েছিল মানে আল্লাহর রসুল তার কাছে যখন নালিশ দায়ের করা হলো তিনি কি সিদ্ধান্ত দিয়েছেন বলেন হসিবত আলাইয়া বিদ্যা কি হতিন তালাক আমি যে কয়টা যেই দিয়েছি তার শুধু তোমার কাজ কি কিন্তু আমার এই তালাক গুলোকে এক তালাক পূর্ণ করা হয়েছে তাহলে রসুল সাল্লাম ইবনে অমরের সকল দেয়া তালাককে এক তালাক গণ্য করেন বুখারি পঞ্চম নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর একশো আট হাদিস নম্বর চার হাজার আটশো উনষাট يبقى بالنبي محمد رسول الله صلى الله عليه وسلم ايه تلكلك ايه تلكلك عن ابن عباس قال كان الصلاة على عهد رسول الله صلى الله عليه وسلم وابي بكر وثلاثين من خلافة عمر بن الخطاب رضي الله تعالى عنه تلاف الصلاة واحدا فلما في عهد عمر تتابع الناس في التلاف فقال عمر بن الخطاب ان الناس قد استعجلوا في امر كانت لهم فيه اناس فلو امضيناه عليهم فامضاه عليهم رواه মুসলিম ইবনে আব্বাস বলেন রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সময় আবু বকরের খেলাফতের সময় এবং হজরত ওমরের খেলাফতের দু বছর পর্যন্ত তিন তালাককে এক তালাক গণ্য করা হতো রসুলের পুরো সময়টাই তিন তালাককে এক তালাক গণ্য করা হতো হজরত আবু বকরের দুটো বছর তিন তালাককে এক তালাক গণ্য করা হতো হজরত অমর রবি আল্লাহ তালানু খেরাফতের বারো বছরের দুই বছর পর্যন্ত তিন তালাককে এক তালাক গণ্য করা হয়েছে এরপরে একদল মানুষ তালাক দিয়ে তাড়াতাড়ি স্ত্রীকে বিদায় করে দিতে চায় কোন রকমেরই রাখতে চায় না হজরত অমর রবি আল্লাহ তালানু বললেন তোমরা যারা রাখতে চাও না একেবারেই রাখবে না তাদের জন্য আমরা তিন তালাককে তিন তালাক সাব্যস্ত করলাম কিন্তু যারা স্ত্রীকে তালাক দেওয়ার পর স্ত্রীকে রাখতে চায় তাদের জন্য এই সিদ্ধান্ত নয় তারা তার স্ত্রীকে রাখতে পারবে তিন তালাককে এক তালাক গণ্য করে মুসলিম পঞ্চম নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর দুইশো উনিশ এবং দুইশত বিশ হাদিস নম্বর তিন হাজার পাঁচশো সাঁত্রিশ তিন হাজার পাঁচশো আটত্রিশ তিন হাজার পাঁচশো উনচল্লিশ এটি স্পষ্ট যে হাজরত অমর রফি আল্লাহ তিন তালাককে তিন তালাক গণ্য করেছেন কেবলমাত্র তাদের জন্য যেখানে কোন রকমই স্বামী স্ত্রীর ভিতরে মিলন সৃষ্টি করা যায় না আর আমাদের দেশে হচ্ছে এই তিন তালাক দেওয়ার পর স্বামী স্ত্রীকে নিতে চায় স্ত্রী স্বামীর কাছে যেতে চায় বলে হজরত ওমর ফটোয়া দিয়েছেন অতএব তোমাদের হাত চলবে না হ্যাঁ চলতে পারে হিলে লাগবে এভাবে এই হিলা এলো কোথার থেকে লেবানন ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের সভাপতি প্রফেসর আবু কালে তিনি একখানা বই লিখেছেন আল্লাহ আবু কাবলাল ইসলাম ইসলামের আগে আরবদের চরিত্র সেখানে তিনি লিখেছেন বাষট্টি নম্বর পৃষ্ঠায় যে এ দেশে বিবাহ তালাকের ব্যবস্থাটা যেমন আগেও ছিল আর ইসলামের আগেও ছিল তো ওখানে ইহুদিরা তারা একটা প্রথমে দেখে উঠত তা হচ্ছে এই যে একসঙ্গে তিন তালাক দিত তিন তালাক দেওয়ার পর যদি স্ত্রীকে নিতে চাইতো তাহলে বিদা করত রসুল সাল্লাহ নবুয় প্রাপ্তির আগেও হিলা ওই আরব সমাজে ছিল ইহুদিরা করত এবং ইহুদের দেখা দেখি মোশরেকরাও এই হিলা করত হিলা করে স্ত্রীকে আনত عن علي بن مسعود قال لعن رسول الله صلى الله عليه وسلم المحلل والمحلل له রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন হাদিসটির বর্ণনাকারী হজরতে আলী এবং হজরতে ইবনে মাসউদ আল্লাহ রসুল বলেন যে হিলা করে ওই ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ ওয়াল মোহাল্লাহু আর এই হিলার যারা ফটোয়া দেয় এই হিলার যারা নেকা পড়ায় এই হিলার যারা ব্যবস্থা করে এরা সকলেই মানহুন লাল মোহাল্লিল যা যে হিলা করে আর এই হিলার ব্যবস্থা যারা করে এই হিলার ফতোয়া যারা দেয় এই হিলার উৎসাহ যারা দেয় এই হিলার স্বাধীন যারা করে মহাল্লালা আল্লাহ রসুল বদ্ধ করে গেছেন হে আল্লাহ তাদের উপরে অভিশাপ বর্ষণ করে রসুলের অভিশাপ আল্লাহর অভিশাপ সকল মানুষের অভিশাপ তাদের উপরে পতিত হোক অতএব এই হিলা করে কোন স্ত্রীকে স্বামীর কাছে পৌঁছাবার এই পথ অভিশপ্ত পথ অভিশাপের পথ عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ أخبركم بتعيس المستعار আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন একদিন সাহাবাদেরকে তোমরা কি ভাড়ার পাঠা চেনো আশ্চর্য কথা আল্লাহ রসুল জিজ্ঞাসা করেছেন বাড়ার পাঠা যেন কি ভাড়ার পাঠা বলবো কি ভাড়ার পাঠা কাকে বলে সকলে বললেন বাড়া ইয়া রসুল আল্লাহ দারুণ এক কথা আপনি বলেছেন আমরা তো বাড়ার পাঠা যা বুঝি তা বলতে তো লজ্জা পাচ্ছি ভাড়া পাঠা পাঠির জন্য বাড়া করি তো এখন আল্লাহ রসুল কি সেইটাই মনে করলেন তা যদি না হয় তা আপনিই বলেন ইয়া রসুল্লাহ লজ্জার কথাটা বলতে চাচ্ছি না আল্লাহ রসুল বলেন শোনো আল মোহাল্লিল যে পুরুষটি হিলা করে ওই লোকটাই হচ্ছে বাড়ার পাঠা বলুন এর যে এই হিলার প্রতি আল্লাহ এবং আল্লাহ রসুলের ঘৃণার কি দিতে পারে বাড়ার পাঠা বললেন লালতের পথ বললেন এই হাদিসটি তিরমিজি ইবনে মাজায় রয়েছে আল্লাহ আল্লাহুল মোহাল্লিল এই হাদিসটি আবু দাউদের দ্বিতীয় নম্বর খণ্ড ইসলামিক ফাউন্ডেশন দুই থেকে দুইশো বাহাত্তর নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটি পাবে আল্লাহ রব্বুল এই জঘন্য করেছেন হিলাকে কিন্তু আমাদের দেশের হুজুররা এই হিলাকে হালাল করেছে অর্থাৎ যেটা ইসলাম নয় যেটা ইহুদিদের প্রথা এই প্রথাকে তারা তাদের সমাজে চালু করেছেন এবং ফতোয়া দিচ্ছে তারা বলছে কেউ যদি হিলা করার জন্য বিবাহ করে এই নেকা হারা তাইজা তাজব্বজা যদি নেকা হয়েই যায় আর ওই স্ত্রীর সঙ্গে যদি ঘরটাও হয়ে যায় এরপরে যদি সে তালাক দেয় তাহলে হিলা হয়ে যাবে এই স্বামী তার কাছে যেতে পারবে আল যেহেতু তর্জমা হয় নাই বলে আমি বরাত আরবিটাই দিচ্ছি ও দ্বিতীয় নম্বর খন্ড কিতাবুল নেকা বাপ আল মোহাল্লিল বাল মোহাল্লাল আলাহু হজরত ইবনে ওমর বলেন যে আল্লাহর নবীর সময় যদি আমরা শুনতাম মুসলমান সমাজে তো হিলা ছিলই না রসুল বন্ধই করে দিলেন হিলা চলবে না কেন তুমি হিলা করবে যদি তুমি রাগ করে তালাক দাও তাহলে তোমার সেই তিন তালাক এক তালাক হিলের তো প্রশ্ন নেই যদি তুমি দুই তালাক দিয়ে থাকো এক মাস দুই মাস তিন মাস অপেক্ষা করো স্ত্রীকে নিয়ে নিতে পারবে কোনো হিগার তো প্রশ্নই ওঠে না তিন মাস যদি চলে যায় এরপরেও তুমি তোমার স্ত্রীকে নিয়ে নিতে পারবে হিগার তো কোনো প্রশ্ন ওঠে না এরপরে তালাক তিনটে দেবে না দুই তালাক দিবে অতএব যতদিন পর্যন্ত স্বামী স্ত্রী পিতার কাছে থাকলে এরপরে যদি আবার যেতে চাও যেতে পারবে হিরার প্রশ্ন কোথায় অতএব হিরার কোনো প্রশ্ন নেই একসঙ্গে যদি কি তিন তালাক দেয় আল্লাহ নবী তো সেটাকে তিন তালাককে এক তালাক পণ্য করেছেন অতএব এক তালাকে বিবাহ বিচ্ছেদ হয় না অতএব হিলার কোন প্রশ্নই নাই كنا বলেন ইসলামী সমাজ থেকে হিলে উঠে গেল কিন্তু আমরা যখন ইহুদিদের মাঝে শুনতাম যে কোথাও কোন মহিলাকে হিলা করানো হয়েছে তো সাফাহা আমরা মনে করতাম মহিলা মহিলাটিকে জবাই করা হয়েছে হয় অর্থাৎ এই হিলা করাকে ইসলামী সমাজে আমরা ওই মহিলাকে জবাই করা মনে করতাম ওই মহিলাকে শেষ করে দিল আর সেটাই মুসলিম সমাজে চালু ছিল এটাই যখন হাইকোর্ট ঘৃণা ভরে তার বুদ্ধে ফতোয়া না দেওয়ার জন্য রায় দিলেন তখন দেখা যাচ্ছে এক দল লোক মিথ্যা বলছে পুরো রায়টা পড়ে দেখুন কেবলমাত্র হিলাকেই হারাম করা হয়েছে অর্থাৎ হিলাকেই অবৈধ ঘোষণা করা হয়েছে আলিম ওলামাদের সকল ফতোয়া অবৈধ করা হয় নাই আল্লাহর কোরআন থাকবে সকল মানুষ কোরআন সমানভাবে জানবে না অতএব এই কোরআনে আমার সংশ্লিষ্ট বিষয়টি জানার জন্য আলিমদের কাছে যাওয়া চিরন্তন আলিমদের কাছে যাবে এই কোরআনে কি আছে সেটা বলবে সকল মানুষ আল্লাহ রসুলের পদঙ্ক অনুসরণ করতে চায় আল্লাহ রসুল যেভাবে চলেছেন সেইভাবে চলতে চায় কিন্তু সকল মানুষ জানে না যে আল্লাহ রসুলের হাদিসে কি আছে তাই যে সকল আলেম ওলামারা জানেন তাদের কাছে সাধারণ মানুষ জানবার জন্য যাবে এই মহিলা একজন জাস্টিস আছেন তার নেকাটা যদি পড়িয়ে থাকে তাহলে তার পাপ তো পড়ায়নি একজন মুক্তি সাহেব পড়িয়ে তার মায়ের নেকাও যদি পড়িয়ে থাকেন তাও তো একজন মুফতি সাহেব পড়িয়েছে ওই জজ সাহেবের মায়ের নেকাও তো একজন আলেমই পড়িয়েছেন অতএব আলেমদের কাছে বৈধ ফতোয়া চাইতে যাবে এবং সেটা চালু থাকবে এটার উপরে কোন নিষেধাজ্ঞা চালু করা হয় নাই হিলার ফতোয়া দিতে পারবে না নেকা সম্পর্কে অবৈধ ফতোয়া দিতে পারবে না এটি সেখানে রায় বলা হয়েছে অতএব এ রায় আমরা গ্রহণ করেছি কিন্তু হাইকোর্ট যদি ওই ধরনের রায় দিয়ে থাকে যদি দিয়ে থাকে কিন্তু সমস্ত কাগজগুলোকে একসঙ্গে পড়লে পরে চারটা পাঁচটা একসঙ্গে যদি আপনি পড়েন ওই দুই তারিখে তাহলে যেটা বোঝা যায় সেটা হচ্ছে কেসটা হয়েছে হিলার বুদ্ধে আর রায় দেওয়া হয়েছে হিলারি বুদ্ধে অতএব সকল ফতোয়ার বুদ্ধে নয় হুজুরদের সমস্ত বিবৃতি করলাম হুজুররা বলে ওই সালিশে যে রায় দেওয়া হয়েছে সেই রায়টা নাকি মূর্খ হুজুররা দিয়েছে ওই সালিশটা মূর্খ ছিল ওদের ওই রায় ঠিক হয় নাই ওদের হিলার ফতোয়া ঠিক হয় না এটাও কিন্তু মৌলানা আজিজুল হক সাহেব তিনি তিন তারিখে মিরপুরে যে সভা করেছেন তার যে প্রসিডিংটা আসছে ইনকিলাব এবং সংগ্রামে তাতে যে ওদের ওই ফতোয়া ঠিক হয় নাই তার মানে তিনিও বুঝতে চান যে হিলার ফতোয়া দেওয়াটা ঠিক হয় নাই তিনি বলতে এবং স্পষ্ট করে বলেছে নওগাতে যে রায় হয়েছে সেটা আহান স্কিল মুক্তি দিয়ে হয়েছে অর্থাৎ ও ফতোয়া ঠিক না তো ফতোয়া তো সে হিলার ফতোয়াই ছিল তাহলে আজিজুল হক সাহেব বলতে চান যে হিলার ফতোয়া ঠিক না কিন্তু সেই আজিজুল হক সাহেবকে যদি প্রশ্ন করি হুজুর এর আগে বহু হিলার ফতোয়া হয়েছে আপনি তো কোনো ফতোয়াকে ঠিক নয় বলেন নাই আজকে যখন হাইকোর্ট তার বুদ্ধে রায় দিল এই ফটোয়া দেয়া যাবে না তখন আপনি চেঁচাচ্ছেন তার মানে আপনি মুখে বলেন ফটোয়া ঠিক নয় আর অন্তরে বলেন যেটা চালু থাক আমি নতুবা আপনাকেও ব্যাখ্যা স্বরূপ করা উচিত ছিল যে হ্যাঁ হাইকোর্টকে ধন্যবাদ হিলার বুদ্ধে যদি রায় দেওয়া বা ফতোয়া দেওয়া বন্ধ হয় তাহলে এটা সবচেয়ে সুন্দর একটি কাজ হয়েছে এই ধন্যবাদটা দিতে পারতেন আর বলতে পারতেন যে এছাড়া বৈধ ফতোয়া আলেমদের জারি থাকবে যেমন হজরত আদম আলাই ইসলাতামের ফতোয়া জারি ছিল হজরত তু আল ইসলাতামের ফতোয়া জারি ছিল হজরত ইউসুফ আল ইসলাতামের ফতোয়া জারি ছিল আমাদের নদীর ফতোয়া জারি ছিল যার এই ফতোয়া তার খালিফে তারা ফতোয়া দিয়েছেন ফতোয়া কি দিয়েছেন হিলার নয় কোরআন এবং হাদিসের ফতোয়া এই ফতোয়া চালু আছে থাকবে তাতে কোনো আপত্তি নাই কিন্তু এই হীরা করে আজকে নারী সমাজকে শুধু কলুষিত করছে না বরঞ্চ এখানে গোটা মুসলিম সমাজকে মানুষের সামনে তুলে ধরছে কেমন যে ইসলামে এমন একটা বিধান আছে যা নাউজবুল্লাহ নাউজবুল্লাহ এই নিজের স্ত্রীর আরাধনার কাছে দিতে হয় নাউজবুল্লাহ অতএব এই বিষয়টি আমাদের ভালোভাবে বোঝা এবং এই হিলার ফতোয়ার বিপক্ষে যে রায় হয়েছে অন্তত পক্ষে হাইকোর্টের অন্য রায় আমরা ভিন্ন মত পোষণ করতে পারি কিন্তু ইসলামের পক্ষে যে রায়টা হয়েছে সেই রায়টাকে আমরা মেনে নিতে পারি এবং তার জন্য সকলকে উদ্বুদ্ধ করতে পারি কিন্তু কোরআন এবং হাদিসের বিপক্ষে যদি হাইকোর্ট কোন রায় দিত তাহলে নিশ্চয়ই সে রায় আমাদের মানা সম্ভব হতো না এই জন্যে যে আমরা হাইকোর্টের চেয়ে যে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 ওই পার্বত্য কক্সবাজারে কক্সবাজারে কেসটা হয়েছে এর ভিতরে গ্যাপ এতটুকু বিবিসি এবং ভয়েস অফ আমেরিকা আমি শুনি নাই হয়তো উনি বলতে পারেন মিরপুরে কিন্তু বাংলাদেশের কোন বলেছেন এই কথাটা হেডিং এ আছে কিন্তু কোথায় বলেছেন কোন প্রসঙ্গে বলেছেন সেটা সেই জায়গাটির কথা প্রসঙ্গের কথা উল্লেখ নেই যদি তিনি এই দুই বিচারককে কেবলমাত্র হিলার বুদ্ধে ফতোয়া দেয়া যাবে না এই উপলক্ষে তারা যে রায় দিয়েছেন যে হিলার হিলার রায় হিলার ফতোয়া দিতে পারবে না এই ঘটনার উপরে রাগ করে যদি মুক্তি আমিনী সাহেব এবং মৌলানা আজিজুল হক সাহেব তাদেরকে মোরতাদ বলে থাকেন তাহলে একটি হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই তা আল্লাহ আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে মোরতাদ বলে আর সে যদি আসলে মোরতাদ না হয় তাহলে যে মোরতাদ বলে সেই মোরতাদ হয় হিলাকে অবৈধ করে এই দুই জজ যে রায় দিয়েছেন তা ইসলাম অতএব আমরা মনে করতে পারি তারা দুজন মুসলমান আর যদি তারা এই ধরনের কথা বলে থাকেন এই রায়ের জন্য তাদেরকে মুরতাদ বলেছেন তাহলে এটার আমরা কঠোর প্রতিবাদ করি এবং এটা কিছুতেই আমরা মেনে নিতে পারি না এখন অন্য কোনো কারণে যেন হ্যাঁ, মুরতাদ হ্যাঁ। এটা সব হাতেই দেখি কিন্তু কেন কি প্রসঙ্গে সেটা নেই আমাদের কথা হচ্ছে যদি এই রায়ের প্রসঙ্গে হয় তাহলে আমরা স্পষ্ট করে বলবো যে আল্লাহ দিন রসুলের হাদিস কোরআনের বিধানকে রায় হিসেবে কার্যকরী করার জন্য কাউকে মূর্তত্ব বলা বহুদূরের কথা বরং যেটা আজও হাসাত পারেন নাই আমরা পারি নাই সেটা একটি কোর্ট পেরেছে সেই কোর্টকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল মোরতাত্ব বলার কথা না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বাস্তব অবস্থা উপলব্ধি করার উচিত দান করুন এবং সকলকে হেদায়তের পথে অগ্রসর করুন করুন অর্কুরুকুন সরকুরুনি ওলা করুন